ভারতে জন্ম এই কি অপরাধ জঙ্গি না হয় জঙ্গির অপবাদ ভারতে জন্ম এই কি অপরাধ জঙ্গি না হয় জঙ্গির অপবাদ এই মিথ্যা রটনা মরা তো মানি না মিথ্যা রটনা মদিনা এসো করি সবে মিলে প্রতিবাদ ভারতে ভারতে জন্ম এই কি অপরাধে জঙ্গি না গয় জঙ্গির অপবাদ ষড়যন্ত্রের জাল ফেলেছে ইহুদি বেঈমান সেই জালে ফেসে গেছে আমরা মুসলমান ষড়যন্ত্রের জাল ফেলেছে ইহুদি বেঈমান সেই জালে ফেসে গেছে আমরা মুসলমান ষড়যন্ত্রের জাল ফেলেছে ইহুদি বেঈমান সেই জালে ফেসে গেছে আমরা মুসলমান ধর্মের প্রতি তারা আঘাত ঘেনেছে ধর্মের প্রতি তারা আঘাত ঘেনে নিচে বলবি তোরা ছেড়ে দিবার ভারতে ভারতে জন্ম এই কি অপরাধে জঙ্গি না হয় জঙ্গির অপবাদ ভারতে জন্ম এই কি অপরাধে জঙ্গি না হয় জঙ্গির অপবাদ দিনের শিক্ষা দেওয়া হয় মদিরাশায় যে শিক্ষা মানবীর আলোর পথ দেখায় দিনের শিক্ষা দেওয়া হয় মদিরাশায় যে শিক্ষা মানবীর আলোর পথ দেখায় দিনের শিক্ষা দেওয়া হয় মদিরাশায় যে শিক্ষা মানবীর আলোর পথ দেখায় জং জঙ্গি সন্ত্রাস মদিরাশায় হয় না জং জঙ্গি সন্ত্রাস মদিরাশায় হয় না এসব ষড়যন্ত্র ছাড়া আর কিছু না ভারতে ভারতে জন্ম এই কি অপরাধী জঙ্গে না হয় জঙ্গির অপবাদ ভারতে জন্ম এই কি অপরাধী জঙ্গি না হয় জঙ্গির অপবাদ গুজরাটে আসামে মুজাফরনগরে জ্বালানো অঙ্গার মোদের তাড়াতে গুজরাটে আসামে মুজাফরনগরে জ্বালানো অঙ্গার মোদের তাড়াতে গুজরাটে আসামে মুজাফরনগরে জ্বালানো অঙ্গার মোদের তাড়াতে তোদের এই বাসনা কব পরিণত হবে না তোদের এই বাসনা কব পরিণত হবে না বুদ্ধি ঘেনের মতো জেদে করিস না ভারতে ভারতে জন্ম এই কি অপরাধে জঙ্গে না গয় জঙ্গির অপবাদ ভারতে জন্ম এই কি অপরাধে জঙ্গে না গয় জঙ্গির অপবাদ এই মিথ্যা রচনা মোরা তো মানি না এসো করি সবে মিলে এর প্রতিবাদ ভারতে ভারতে জন্ম এই কি তুমি অপরাধী জঙ্গি না হয় জঙ্গির অপবাদ একজন বলছে যে ভারতবর্ষে বাস করবে কেবলমাত্র রামজাদারা তাই তো আমার প্রিয় কবি কত সুন্দর করে বলছে শুনো ভারত স্বাধীন লক্ষ লক্ষ মুসলমান ঘরিদানে কাটিয়ে তারা রেখেছে ভারতের মান ভারত স্বাধীন লক্ষ লক্ষ মুসলমান গরিদানে কাটিয়ে তারা রেখেছে ভারতের মান ভারত স্বাধীন লক্ষ লক্ষ মুসলমান গরিদানে কাটিয়ে লাগিয়ে তারা রেখেছে ভারতের মান ভরা রাম চাতন তো কি গোয়েছে রে ভাই ভরা রাম চাতন তো কি গোয়েছে রে ভাই ভরা তো সব সবাই ভারত সন্তান ভারতে ভারতে জন্ম এই অপরাধে জঙ্গি না হয় জঙ্গির অপবাদ ভারতে জন্ম এই অপরাধে জঙ্গি না হয় জঙ্গির অপবাদ শেষ ছন্দ শুনবেন ভারত সংবিধান মানে না মানে কো এই দল তাই তো দেখাচ্ছি অশুভ ক্ষমতাবার ভারত সংবিধান মানে না কো এই দল তাই তো দেখাচ্ছি অশুভ ক্ষমতাবার ভারত সংবিধান মানে, মানে না কো এই দল তাই তো দেখাচ্ছি অশুভ ক্ষমতাবার মানে তোদের বলি অধম সাইফুদ্দিন তোদেরই বলি আমি অধম সাইফুদ্দিন গণতন্ত্রেরই কথা ভুলে যাস না ভারতে ভারতে জন্ম এই কি অপরাধে জঙ্গি না হয়েও জঙ্গির অপবাদ ভারতে জন্ম এই কি অপরাধে জঙ্গি না হয়েও জঙ্গির অপবাদ ভারতে জন্ম এই কি অপরাধে জঙ্গি না হয়েও জঙ্গির অপবাদ এই মিথ্যার মোরা তো মানি না এসো করি সবে মিলে এর প্রতিবাদ ভারতে ভারতে জন্ম এই কি অপরাধ জঙ্গি না জঙ্গির অপবাদ